আবু কাতাদা সালামি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদা আমি মক্কার পথে কোনো এক মঞ্জিলে নবী সাল্লাহ সাল্লাম এর কয়েকজন সাহাবির সঙ্গে উপবিষ্ট ছিলাম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের অগ্রবর্তী কোনো এক স্থানে অবস্থান করছিলেন সকলেই ইহরাম অবস্থায় ছিলেন আমি শুধু ইহরাম ব্যতীত ছিলাম তারা একটি বন্য গাধা দেখতে পেলেন আমি তখন আমার জুতা মেরামত করছিলাম তারা আমাকে সে সম্পর্কে জানাননি অথচ সেটি যেন আমি দেখতে পাই তারা তা চাচ্ছিলেন আমি হঠাৎ সেদিকে তাকালাম এবং সেটা আমার নজরে পড়ল তখন আমি উঠে ঘোড়ার দিকে এগিয়ে গেলাম এবং জিন লাগিয়ে তাতে সওয়ার হলাম কিন্তু চাবুক ও বর্ষা নিতে ভুলে গেলাম তখন তাদের বললাম চাবুক আর বর্ষাটা আমাকে তুলে দাও কিন্তু তারা বললেন আল্লাহর কসম গাধা শিকার করার ব্যাপারে আমরা তোমাকে কোনো সাহায্যই করব না আমি তখন রাগ করে নেমে এলাম এবং সে দুটি তুলে নিয়ে সওয়ার হলাম আর গাধাটা আক্রমণ করে আহত করলাম তাতে সেটি মারা গেল অতপর সেটাকে নিয়ে আসলাম তারা সেই গাধার গোস্ত খেতে লাগলেন পরে তাদের মনে ইহরাম অবস্থায় তা তা খাওয়া নিয়ে সন্দেহ দেখা দিল আমরা যাত্রা শুরু করলাম এক ফাঁকে আমি আমার নিকট গাধার একটি হাতা ঝুলিয়ে রেখেছিলাম আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ পেয়ে সেই গোস্ত সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন তোমাদের সঙ্গে সেটার গোস্তের কিছু আছে কি আমি বললাম হ্যাঁ আছে অতপর হাতাখানা তাকে দিলে তিনি ইহরাম অবস্থায় তার সবটুকু খেলেন এ হাদিসটি জায়দ ইবনু আসলাম রদিয়াল্লাহ তাল্লাহ্ন আতা ইবনু ইয়াসর রহমতুল্লা আলাহি এর মাধ্যমে আবু কতাদাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে আমার নিকট বর্ণনা করেছেন